ভোর বিহানে পাখিরা গায় মিষ্টি মধুর গান ভেসে আসে ছলাত ছলাত নদীর কলতান ভেসে আসে ছলাত ছলাত নদীর কলতান ভেসে আসে ছলাত ছলাত নদীর কলতান ভোর বিহানে পাখিরা গায় মিষ্টি মধুর গান এসে আসে চলত চলত নদীর কলতান এসে আসে চলত চলত নদীর কলতান ভোর বিহানে পাখিরা গায় মিষ্টি মধুর গান এসে আসে চলত চলাতে নদীর কলতান এসে আসে চলত চলাতে নদীর কলতান উল্কাননে ফোটে কত শিউলি বেলি যাবা দক্ষিণা পবন বহে দিয়ে মনে দোলা উল্কাননে ফোটে কত শিউলি বেলি যাবা দক্ষিণা পবন বহে দিয়ে মনে দোলা গুনগুনিয়ে মৌজে গায় আল্লাহ নামের গান এসে আসে ছলাক ছলাক নদীর কলতান এসে আসে ছলাক ছলাক নদীর গলতা ভোর বিহানে পাখিরা গায় মিষ্টি মধুর গান ভেসে আসে ছলাতে ছলাতে নদীর কলতান ভেসে আসে ছলাতে ছলাতে নদীর গলতান মিনার থেকে ভেসে আসে আজান মধুর সুরে তাই তো মুমিন জেগে ওঠে থাকে নায়ার ঘরে মিনার থেকে ভেসে আসে আজান মধুর সুরে তাই তো মুমিন জেগে ওঠে থাকে নায়ার ঘরে নামাজ পড়ে দোহা তুলে গায় যে গুণগান হেসে আসে চালাক চালাক নদীর কলতান ভেসে আসে ছলাতে ছলাতে নদীর কলতা ভোর বিহানে পাখিরা গায় মিষ্টি মধুর গান ভেসে আসে ছলাতে ছলাতে নদীর কলতা ভেসে আসে ছলাতে ছলাতে নদীর কলতা ভেসে আসে ছলাতে ছলাতে নদীর কলতা ভেসে আসে ছলাতে ছলাতে নদীর কলতা